বিসমিল্লাহির রহমানির রহিম সকল স্তুতি প্রশংসা মহান রব্বুল আলামিনের এবং দুরুদ সালাম মহান সিপাহ সালার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুপ্রিয় শ্রোতা মণ্ডলী সংস্কৃতি যেমনি ভাবে মানব চরিত্রকে করে সুসংহত তেমনি ভাবে করতে পারে সমূলে ধ্বংস আজ বিশ্বব্যাপী অপসংস্কৃতির কালো ছবলে আবার বৃদ্ধ বনিতা হয়ে গিয়েছে মাতাল সম যুব সমাজ অবতীর্ণ দূরীভূত হয়ে গিয়েছে মানবতা নামক নিখুঁত কোন শব্দের উচ্চারণ মুসলিম মিল্লাত হারাতে বসেছে নিজেদের ইতিহাস ঐতিহ্য তাহজিব আর তামাদ্দ এমনি শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ইসলামী সংস্কৃতি আত্মচিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে কে বাঁচাবে তাকে আজ পাশ্চাত্য সংস্কৃতির কোপানন হতে কে সুসংহত করবে মজলুম ইসলামী সংস্কৃতিকে আমরাই তো সে মঞ্জিলে মকসুদে পৌঁছার মানুষে হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হচ্ছে রণাঙ্গন শিল্পী গোষ্ঠী রণাঙ্গন শিল্পী গোষ্ঠীর এবারের উপহার সিপাহ সালার সূর্যের ওই রশ্মিতে চন্দ্রের আলোতে সূর্যের ওই রশ্মিতে চন্দ্রের আলোতে সূর্যের ওই রশ্মিতে চন্দ্রের আলোতে দেখি আমি শুধুই শুধু খোদার রহম খোদার করম দেখি আমি শুধুই শুধু খোদার রহম খোদার করম সূর্যের রশিতে চন্দ্রের সূর্যের ওই রশ্মিতে চন্দ্রের ওই আলোতে দেখি আমি শুধুই শুধু খোদার রহম খোদার করম দেখি আমি শুধুই শুধু খোদার রহম খোদার করম সৃষ্টি কুশলের সেরা কুশলী সে যে আমার আল্লাহ তালা সৃষ্টি কুশলের সেরা কুশলী সে যে আমার আল্লাহ তালা উলমাকাতের লালনকারী সে যে প্রভু রব্বে আলা কুশলের সেরা কুশলী সে যে আমার মখলুকাতের লালনকারী সে যে প্রভু রব্বে কুশলের সেরা কুশলী সে যে আমার লালনকারী সে যে প্রভু গুনগুনিয়ে তারি করুণার গান রাহি আমি জনম জনম সূর্যের ওই রশিতে চন্দ্রের ওই আলোতে সূর্যের ওই রশিতে চন্দ্রের আলোতে দেখি আমি শুধুই শুধু খোদার রহম খোদার করম দেখি আমি শুধুই শুধু খোদার রহম খোদার গরম পশু পাখি আর গাছ গাছালি তারি প্রেমে আজি পাগল পারা পশু পাখি আর গাছ গাছালি তারি প্রেমে আজি পাগল পারা সংসারে মাতোয়ারা পশু পাখি আর গাছ গাছালি তালি প্রেমে আজি পাগল পারা ঘুরে বলে ভরা এই ধরনী তারি প্রশংসায় মাতোয়ারা প্রভু মরে ধন্য কর দিয়ে তব রহম কর সূর্যের ওই রশিতে চন্দ্রের ওই আলোতে সূর্যের ওই রশিতে চন্দ্রের ওই আলোতে দেখি আমি শুধুই শুধু খোদার রহম খোদার করম দেখি আমি শুধুই শুধু খোদার রহম খোদার করম দেখি আমি শুধুই শুধু খোদার রহম খোদার গরম দেখি আমি শুধুই শুধু খোদার রহম খোদার গরম